দুনিয়ারি মোহে পড়ে ভুলে আছো প্রভুকে আ হে ভাই আমাদের কি হলো আমরা আজ আখেরাতকে ভুলে গিয়ে দুনিয়ার মোহে আচ্ছন্ন হয়ে আছি অথচ রাসুল সাল্লাহ আলিহাসাল্লাম আমাদেরকে দুনিয়ার মোহে আচ্ছন্ন হওয়া থেকে সতর্ক করেছেন রাসুল সাল্লাহ বলেছেন ইন্নাদ দুনিয়া ওয়া ইন্নাল্লাহ ফিহা নিশ্চয় দুনিয়া হচ্ছে সবুজ শ্যামল ও চাকচিক্যপূর্ণ আল্লাহ তালা তোমাদেরকে এই দুনিয়াতে প্রতিনিধিত্ব দান করেছেন তিনি দেখবেন তোমরা দুনিয়াতে কি করো তোমরা দুনিয়াতে এসে কেমন আচরণ করো অতপর রাসুল সাল্লাহ আলী হাসাল্লাম বলেছেন ফাত্তাকুদ্দুনিয়া তোমরা দুনিয়ার ব্যাপারে সতর্ক থাকো তোমরা দুনিয়ার ব্যাপারে সাবধান থাকো রাসুল সাল্লাহ আলী হাসাল্লাম আমাদেরকে দুনিয়ার ব্যাপারে সতর্ক করেছেন রাসুল সাল্লাহ আলী হাসাল্লাম আমাদেরকে দুনিয়ার ব্যাপারে সাবধানতা অবলম্বন করতে বলেছেন হায় আফসোস অথচ আজকে আমরা আমাদের চিরস্থায়ী আবাসস্থল আখেরাতকে ভুলে গিয়ে এই ক্ষণস্থায়ী দুনিয়ার মোহে আচ্ছন্ন হয়ে আছি এই তুচ্ছ দুনিয়ার উদাহরণ দিতে গিয়ে রাসুল সাল্লাহ আলী হাসাল্লাম বলেন আইন্দাল্লাহি মা সাকা মিনহা মা এই দুনিয়ার মূল্য যদি আল্লাহ তালার কাছে একটি মাছির ডানার সমপরিমাণ হতো তাহলে আল্লাহ তালা কোনো কাফেরকে এই দুনিয়া হতে এক ঢোক পানি খাওয়ারও সুযোগ দিতেন না হাদিসে বর্ণিত হয়েছে আখেরাতের তুলনায় দুনিয়ার উদাহরণ হচ্ছে অথই সমুদ্র থেকে আঙুলে উঠে আসা এক ফোঁটা পানির মতো রাসুল সাল্লাহ আলী হাসাল্লাম বলেছেন আর দুনিয়া সিজনুল মোমিন ওয়াজান্নাতুল কাফির দুনিয়া মুমিনদের জন্য জেলখানা আর কাফিরদের জন্য ভোগ বিলাসের জায়গা রাসুল সাল্লাহ আলী হাসাল্লাম বলেছেন কুং ফিদ দুনিয়া কাআন্নাকা গরিবুন আও আবিরু সাবিল কবুর তুমি দুনিয়াতে একজন অপরিচিত লোকের ন্যায় অথবা একজন মুসাফিরের ন্যায় বসবাস করো এবং তুমি তোমার নিজেকে কবরের অধিবাসী মনে করো রাসুল সাল্লাহ আলী ওসাল্লাম দুনিয়ার এই ধন সম্পদকে ফেতনার সামগ্রী হিসেবে উল্লেখ করেছেন রাসুল সাল্লাহ আলী ওসাল্লাম বলেন কুল্লি উম্মাথিন ফিতনাহ অফিতনাতু উম্মাথি আল মাল নিশ্চয়ই প্রত্যেক জাতির জন্য প্রত্যেক উম্মতের জন্য কিছু ফিতনার সামগ্রী ছিল আর আমার উম্মতের জন্য ফিতনার সামগ্রী হচ্ছে এই ধন সম্পদ রাসুল সাল আলী সাল্লাম দুনিয়ার এই ধন সম্পদকে আমাদের ধ্বংসের কারণ হিসেবে উল্লেখ করেছেন রাসুল সাল্লাহ আলী বলেন আলা ইন্নাদিনারাওয়াদ্দিরহামা আহলাকা মানকানা কবলাকুম হুমা মুহলিকাকুম জেনে রাখো এই দিনার ও দিরহাম স্বর্ণ রৌপ্য টাকা পয়সা তোমাদের পূর্ববর্তীদেরকে ধ্বংস করেছিল এগুলো তোমাদেরকেও ধ্বংস করে ছাড়বে রাসুল সাল্লাহ আলী ওয়াসাল্লাম সত্যিই বলেছেন এই ধ্বংসাত্মক দুনিয়া আজকে আমাদের ধ্বংস করে ছাড়ছে এই ক্ষণস্থায়ী দুনিয়ার জন্য ভাই তার আপন ভাইকে হত্যা করছে এই তুচ্ছ দুনিয়ার জন্য কলিজার টুকরো সন্তান তার পিতামাতার অবাধ্যতা করছে কলিজার টুকরো সন্তান তার পিতামাতাকে হত্যা করছে এই সামান্য দুনিয়ার জন্য কত আত্মীয়তার সম্পর্কই না নষ্ট হয়েছে হায় আফসোস এই সামান্য দুনিয়ার ভোগ বিলাসের জন্য আজকে আমরা আমাদের প্রতিপালকের অবাধ্যতা করছি আমরা আমাদের প্রতিপালককে ভুলে গেছি হে ভাই মৃত্যু একদিন অবশ্যই আসবে যে দুনিয়ার ভোগ বিলাসিতায় তুমি মত্ত ছিলে সেই ভোগ বিলাস একদিন শেষ হয়ে যাবে দুনিয়ার সমস্ত আনন্দ ফুর্তি মাটির সাথে মিশে যাবে তোমার উপার্জিত ধন সম্পদ তোমার থেকে পৃথক হয়ে যাবে ধ্বংস সেই দুনিয়ার জন্য যে দুনিয়ার ভোগ বিলাস কখনোই চিরস্থায়ী হয় না হে ভাই আমাদের কি হলো দিন রাত সকাল সন্ধ্যা সারাক্ষণ আমরা এই তুচ্ছ দুনিয়াকে নিয়ে ভাবছি আমরা এই তুচ্ছ দুনিয়াকে নিয়ে কত শত স্বপ্ন দেখছি অথচ বাস্তবতা হচ্ছে আমরা সকলেই এই ক্ষণস্থায়ী দুনিয়া ছেড়ে চলে যাব আমরা সকলেই মৃত্যুর স্বাদ আস্বাদন করব আল্লাহ তালা পবিত্র কালামে মাজিদে আমাদেরকে লক্ষ্য করে বলেন ইয়া আইয়ুহান নাস ইয়া আইয়ুহান নাস ইন্না ওয়াদাল্লাহি হাক্কুন ফালা তাগুররান্নাকুমুল হায়াতুদ দুনিয়া হে দুনিয়ার মানুষ হে দুনিয়ার লোক সকল নিশ্চয়ই আল্লাহর ওয়াদা সত্য সুতরাং দুনিয়ার জীবন যাতে তোমাদেরকে কিছুতেই প্রতারিত না করে দুনিয়ার জীবন যাতে তোমাদেরকে ধোকায় না ফেলে